উবাই ইবনু কাব রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছেন মুসা তার সঙ্গীকে বললেন আমাদের নাস্তা আনো এ সফরে আমরা অবশ্যই ক্লান্ত হয়ে পড়েছি সঙ্গী বলল আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন প্রস্তরখণ্ডের কাছে বিশ্রাম করেছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম শয়তানি আমাকে একথা স্মরণ রাখতে ভুলিয়ে দিয়েছিল সুরা কাফ আয়াত নম্বর বাষট্টি তেষট্টি আল্লাহ তালা মুসা আল্লাহ সাল্লামকে যে স্থানটি সম্পর্কে নির্দেশ দিয়েছিলেন তিনি সে স্থানটি অতিক্রম করা পর্যন্ত কোনো প্রকার ক্লান্তি অনুভব করেননি